আছেন এর আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম আবহর রাজিয়াল্লাহ তাল আনুর হাদিস আল্লাহ নবী আলি সাল্লাতাম বলেছেন যখন তোমরা একামাত শুনবে তখন ধীর স্থিরভাবে ভদ্রতার সঙ্গে মসজিদের দিকে যেতে থাকবে দৌড় ঝাঁপ করবে না দ্রুত চলার চেষ্টা করবে না আর গিয়ে যেটুক সালাদ পাবে সেটুক তো ইমামের সঙ্গেই আদা করবে অমা কুম ফাতিম্মু আর যা ছুটে যাবে তা পূরণ করে নেবে বোখারি মুসলিমের হাদিস শব্দ বোখারির এ হাদিস আল্লাহর নবী বলেন মু তোমরা পূরণ করে নেবে আর পূরণ কখন হয় পরের দিক থেকে হয় পিছন দিক থেকে হয় সামনে দিক থেকে হয় না এক্ষেত্রে আল্লাহর নবী আলিসালাম যে আমাদেরকে নির্দেশ করলেন এর দ্বারা আমরা বুঝতে পারি যে যে অংশ সালাতের আমার ছুটে যাবে ওই অংশটা আমাকে পূর্ণ করতে হবে আর পূর্ণ হয় পিছন দিক থেকে এর অর্থ হচ্ছে এই মোক্তাদি যেখানে গিয়ে ইমামকে পাবেন ওইখান থেকেই তার শুরু হবে মনে করেন একজন মুক্তাদি মাসবুক ইমাম এক রাকাত সালাত আদায় করা হয়ে গেছে এরপরে দ্বিতীয় রাকাত শুরু করেছেন মুক্তাদি গিয়ে দ্বিতীয় রাকাত পেলেন এখানে এক্ষেত্রে ইমাম এবং যারা তার সঙ্গে শুরু থেকে আছেন তাদের দ্বিতীয় রাকাত কিন্তু যিনি এখন গিয়ে শরিক হলেন তার কিন্তু প্রথম রাকাত এটাই বোঝা যায় কোনো কোনো বর্ণে আছে ওমা ফাতাকুম ফাকদু যা তোমাদের ছুটে যায় তা তোমরা কাজা করো আর কাজা হয় আগের দিক থেকে পিছনের দিক থেকে না আর এই হাদিস থেকে যারা বলছেন যে এইখানে এই ক্ষেত্রে যে উদাহরণটি আমরা দিলাম সেখানে তার দ্বিতীয় রাকাতই হবে নামাজ শেষে ইমাম সালাম ফিরে তাকে প্রথম রাকাত পূর্ণ করতে হবে আমরা বলবো দুই হাদিস কি তাহলে আপোষের মধ্যে দ্বন্দ্ব আল্লাহ নবী আলিসালামের এই দুই হাদিসের মধ্যে দ্বন্দ্ব নেই কারণ ফাকজু কাজা করার অর্থ পূর্ণ করা হয় যেটা কোরআনে আল্লাহ এরশাদ করেছেন সুরা জুমাতে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতি সালাত ফান্তা শেরু যখন তোমাদের সালাত কাজা হয়ে যায় না পূর্ণ হয়ে যায় যখন তোমাদের সালাত ফাইদা কুদিয়াতি সালাত যখন তোমাদের সালাত পূর্ণ হয়ে যায় জুমার সালাত ফান্তা ফিল আর তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তাহলে কাদা অর্থ যে পূর্ণ হয়ে যাওয়া কোরআনেও আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা অর্থ নিয়ে যে কাজা করা মানে সলাৎ এখনো হয় নাই কাজা করো তারপরে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এটা তো কখনোই সম্ভব না সুরা জুমার আয়াতে এই ধরনের অর্থ করা তাহলে আরবি ভাষাতে কাজা মানে পূর্ণ করা হয় এটা আমরা কোরআনের দ্বারা জানতে পারলাম তাই আল্লাহ নবী আলিসাল্লাম তিনি আরবি ভাষায় কথা বলতেন এবং তিনি উন্নত আরবি দিয়ে কথা বলতেন তাই কাজা যে বর্ণায় এসেছে অর্থ যদি আমরা পূরণ করা নিয়ে নিই তাহলে আর সমস্যা থাকে না সমাধান হয়ে যায় কিন্তু কাজা মানে কাজাই ধরে নি তাহলে ফাতিম্মু এই বুখারি মুসলিমের শব্দ পূরণ করো এটার অর্থ তাহলে কি হবে এর তো অর্থ কাজা হতেই পারে না এজন্যে মুক্তাদি যেখান থেকে গিয়ে ইমামকে পাবেন ওখান থেকেই তার প্রথম মনে রাখতে হবে না হলে কিছু উল্টাপাল্টাও কিন্তু হয়ে যাবে যেমন সানা পাঠ করা প্রথম রাকাতের সঙ্গে সম্পর্ক তা আপনি গিয়ে শুরু করলেন দ্বিতীয় রাকাতে শেষ করে এসে তাহলে আপনার দুই তিন চার এরপরে উঠে গিয়ে আপনি সানা পাঠ করবেন সুরা পাতেহা পাঠ করবেন অন্য সুরা মিলাবেন তাহলে এই হিসাবে যেমন উল্টা দিক থেকে হয়ে যাবে আগে হয়ে গেল দুই তিন চার এরপরে কি হবে এক এটা তো সিরিয়ালও ঠিক থাকলো না এজন্যে আপনাকে মনে রাখতে হবে যদি আপনার চার হয়ে যায় তো চতুর্থ রাকাত হয়ে গেল তো তাহলে আপনি সালাম ফিরাতে পারবেন তাহলে এ ধরনের কিছু মাসলা গন্ডগোল লেগে যাবে জন্য আমরা বলবো ফাতিম্মু শব্দ বুখারি মুসলিমের ফাকদু এর অর্থ ইতমাম পূর্ণ করা নিয়ে নিলে যেটা কোরআনেও এসেছে তাহলে আর কোনো সমস্যা থাকবে না আর এক্ষেত্রে আমার ইমামকে অনুসরণ করতেও সমস্যা হবে না ওয়ান ওবাই ইবনে কাবিন নদী আল্লাহ আন কালা কালা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম সালাতুর রাজুলি মা আর রাজুলি আজকা মিন সালাতি ওয়াহদা ও সলাতুহু মার রাজুলাইনে আজকা মিন মার রাজুল ওয়ামা কান আকসারা বলেন আল্লাহ নবী আলিসাল্লাম ইরশাদ করেছেন সলাহাতুর রাজুল ইমা আর রাজুল আজকা মিন সলাতি ওয়াহাদা একাকী সলাত আদা করার চাইতে আরো একজন মানুষের সঙ্গে জামায়াত করে সলাত আদায় করা উত্তম আজকামিন সালাত ইমার রাজুল একজন মানুষ মিলে মানে দুইজনের সালাত জামাত করে সালাত আদায় করার চাইতে তিনজনে মিলে একসঙ্গে সালাত আদায় করা উত্তম অমা কান আখতারা ফাহুয়া আহাব্বু ইলাল্লাহ আজ্জাল আর যত সংখ্যা বাড়বে ততই কি আল্লাহর কাছে প্রিয় হবে হাদিসটি আবু দাউদ নাসাই বর্ণনা করেছেন ইবনে হেব্বান সাহি বলেছেন হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো এই যে জামাতে যত লোক সংখ্যা বেশি হবে ততই আল্লাহর কাছে প্রিয় হবে এই জন্যে ছোটো মসজিদে সালাত আদায় করার চাইতে বড় মসজিদে জামে মসজিদে আদায় করা উত্তম আমরা যখন হজের সময় বিশাল জামাতে সালাত আদায় হয় আরাফতের ময়দানে অনেকে দেখা যায় জামাত আদায় না করে বসে থাকেন মক্কা মদিনায় নামাজের যখন জামাত হয় তখন অনেকেই মনে করেন আমাদের সময় হয়নি সালাতের আসরের বা ফজরের তাই হোটেলে বা এদিক ওদিক ঘোরাঘুরি করে জামাত শেষ হয়ে গেলে তারপরে গিয়ে একাকি বা নিজেরা কয়েকজন মিলে জামাত আদায় করেন নিঃসন্দেহে এটা বিরাট স্বভাব থেকে মাহরুম এবং এই ধরনের মানসিকতা আমাদের মোটেই ঠিক না যখন সালাতের সময় হয়ে যায় আউ্য়াল টাইমে সালাত আদায় করা উত্তম কথা আমরা আগেও জেনেছি আল্লাহর নবী আলী সালাতাম এসার সালাদ ব্যতিরিকে অন্য অন্য সালাদ প্রথম সময়ে শুরু করতেন এটাই হলো সুন্নত সম্মত সালাত আদায় করার পদ্ধতি এবং নিয়ম এবং সময় এক্ষেত্রে আমরা নিজস্ব কোনো মতকে অগ্রাধিকার দিয়ে রসুল্লাহ সাল্লামের সেই যে নিয়মিত আমলকে ছেড়ে দেওয়া আমাদের ঠিক হবে না একথা আমাদের মনে রাখতে হবে এরপরে যে ওয়ান উম্মি ওয়ারাকা রাজি আল্লাহ তার আনহা আন্নান নবিয়া সাল্লা সাল্লামা আহা আন্তা উম্মা আহলা দা রিহা রাহু আবু দাউদ ওসাহবুল খোজাইমা উম্মি ওরাকা রাজি আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাতাম তার বাড়ির ছেলে মেয়েদেরকে নিয়ে সালাত আদায় করার জন্যে তিনি কাকে নির্দেশ দিয়েছিলেন এই হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন ইবনে খোজাইমা সহি বলেছেন তাহলে এই হাদিসের দ্বারা যেটা আমরা বুঝতে পারি সেটা হলো যে নারীরা যদি বাড়িতে বা তাদের একটা আলাদা মুসাল্লাব বানিয়ে নিয়ে যদি নিজেরা নিজেরা এমামতি করে জামাত করে সালাত আদায় করে সেটা বৈধ তবে মনে রাখতে হবে ক্ষেত্রে কোনো নারী যখন ইমামতি করবেন নারীদের মাঝেই যদি হয় তাহলে তো বৈধ রয়েছে কোনো নারী কোনো পুরুষের ইমামতি করতে পারবেন না আর নারীরা যখন জামাতবদ্ধ করে সালাত আদায় করবেন তখন ওই পুরুষের মতো সামনে বেড়ে গিয়ে ইমামতি করবেন না বরং লাইনের মধ্যে থেকেই ইমামতি করবেন তাহলে মহিলারা জামাত করে সালাত আদায় করতে পারেন চাল্লার নবী আলিসালাম আবদুল্লাহ ইবিন উম্মে মাকতুমকে মদিনায় প্রতিনিধি বানিয়ে গেলেন আল্লাহ নবী যুদ্ধ করার জন্য বাইরে কাজে তিনি যখন বের হয়ে যেতেন আবদুল্লাহ ইবিন উম্মে মাকতুমকে ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন অধিকবার এরকম দায়িত্ব তিনি দিয়েছেন অহুয়া আমা তিনি অন্ধ ব্যক্তি আবদুল্লাহ ইবিন উম্মে মাকতুম তিনি জন্ম অন্ধ ব্যক্তি ছিলেন তাকে আল্লাহ নবী আলিসালাম মদিনার দায়িত্ব দিয়ে যেতেন নামাজ পড়ার দায়িত্ব ইমামতির দায়িত্ব দিয়ে যেতেন তাহলে এর দ্বারা বোঝা গেল অন্ধ ব্যক্তি যদি ইমামতি করেন তাহলে তার পিছনে চক্ষুষমান যারা তাদের সালাদ সই হয়ে যাবে অন্ধ ব্যক্তির ইমামতি চলবে না এ ধরনের ইমামতির শর্ততে নিয়ে আসা হাদিসের পরিপন্থী শর্ত হবে কাজেই যদি ইমাম অন্ধ হন আর তিনি যদি তার অন্যান্য শর্ত ঠিক থাকে তাহলে তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে কোনো সন্দেহ নেই আমরা একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদের সকলকে যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ তালা চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা পার্থিব লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তালা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করার জন্য জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ আজ রাত দশটায় বাংলাদেশে আর রাত সাড়ে নটায় ভারতে বিস টিভি বাংলায় জগতের চালক আল্লাহ রাবুল আলমিন সারা পৃথিবীর মানুষকে সম্বোধন করে বলছেন তোমাদের রবকে তোমাদের প্রতিপালককে ভয় করো আমাদের প্রতিপালক যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন ব্যক্তি থেকে একটা নাচ থেকে ডক্টর শরীফুল ইসলাম তোমরা আল্লাহকে কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে কি করে অবিশ্বাস করো আল্লাহর সাথে কুফরি করো যারা আছে মাটিতে এবং আকাশে এই জীবন তারপরে মৃত্যু তারপরে যে আখেরাত এর যে একটা চক্র সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তোমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বাস সেই মহান আল্লাহর হাতে আছে জগতের এবং পরজগতের সফলতা দেখুন দুনিয়া ও আখিরাত আজ বিকেল সাড়ে চারটে বাংলাদেশে ও বিকেল চারটে ভারতে পিস টিভি বাংলায় হে মুমিনগণ আল্লাহকে ভয় করো হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারে তোমাদের জন্য মৃত জীবের মাংস ও সোয়ার অবৈধ করা হয়েছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুড় এগুলো হারাম খাদ্য এই ইমানদারগণ তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম তিনি পূর্ব পশ্চিমের মালিক তিনি ছাড়া কোনো মাবুদ নেই আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে পিস টিভি বাংলায় নমস্কার যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো উদারতা এবাদত ওই বিষয়েই করব আমি যে বিষয়ে মোহাম্মদ সাল্লাম শরীয়ত হিসাবে প্রবর্তন করেছেন ভালো খবর তারা এই পৃথিবীতে এবং কিয়ামতের মাঠে নিরাপত্তা পেয়ে গেল অহুম হুতাদুন তারাই হলো হেদায়ত প্রাপ্ত মুজাফার বিন মহসেন তোমরা শক্ত করে ধরো হাবলুল্লাহটাকে এটাই হলো ইসলাম এটাই হলো দিন এটাই হলো শরীয় হলো শরীয় মোমিনদের জন্য যা মহান আল্লাহ পছন্দ করেন দেখুন শরিয়াতের মর্যাদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত দর্শক শ্রোতা ছোট্ট একটি বিরতির পরে আবারও দার্সে হাদিস নিয়ে হাজির হলাম আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং দার্সে হাদিস সুন্দরভাবে আগ্রহ সহকারে শুনছেন ও জীবন গড়ার সুযোগ পাচ্ছেন আমরা হাদিস বর্ণনা করেছিলাম যে আনাস রাজিল্লাহ থেকে যে হাদিসটি অন্ধ ব্যক্তির ইমামতি আল্লাহর নবী বৈধ করেছেন তার পিছনে চক্ষুসমানরা আদায় করেছেন সালার কাজেই অন্ধ ব্যক্তির পিছনে সালাদ আদায় করা যাবে না এমন কথা আমাদের বলা মোটেই ঠিক হবে না অন্ধ যদি হয় তার যদি জানা থাকে তিনি যদি কোরআন সুন্না ব্যাপারে অভিজ্ঞ হন তার পিছনে সালাত আদায় করা আমাদের জন্য যায় এ হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বাল আবুদাউদ বর্ণনা করেছেন অনুরূপভাবে বর্ণনা করেছে ইমনি হেব্বান তবে হাদিসটি আয়েশা থেকে বর্ণনা করেছেন আনাস থেকে নয় এখানে একটা আপনাদের মূলনীতি মনে রাখতে হবে সেটি হলো এই যে ব্যক্তির সালাত নিজের জন্যে যথেষ্ট হয়ে যায় ওই ব্যক্তির পিছনে অনুসরণ করা তাকে সে যদি ইমাম হয়ে যায় আর তার পিছনে আপনি সালাত আদায় করেন তাহলে আপনার সালাদটা হয়ে যাবে কারণ একজন মানুষ যেই ধরনেরই হোক সে যদি সালাত আদায় করে তাহলে তার সালাদ তো হয়ে যাবে তাহলে তাকে যদি কেউ অনুসরণ করে ইমাম হিসাবে তাহলে তার পিছনে তার সালাদ সই হয়ে যাবে ওয়ান আলী ইবনাবি তালিব রাজি আল্লাহ তালান কালা কালা রাসুল্লাহ সাল্লাম ইদা আতা ইমাম কামা ইমাম আলী রাজিয়াল্লাহ থেকে বর্ণিত আলী আবি তালেব তিনি বলেন রাসুল্লাহ বলেছেন ইজা আতা হাদুকুম যখন তোমাদের কেউ সালাতের জন্য আসে সালাতে যখন কেউ হাজির হয় ওয়াল ইমাম আলাহাল ইমাম যে অবস্থায় রয়েছে ফালিয়াসনা কামা ইসনাউল ইমাম ইমাম যা করবে তাই যেন সে করে ইমাম যদি রুকু অবস্থায় থাকে আল্লাহ আকবর তাকবিরে তাহারিমা বেঁধে রুকুতে চলে যাবে ইমাম যদি দায় থাকে আল্লাহ আকবর বলে তকবিরে তাহারিমা দিয়ে আবার তকবির দিয়ে শরিক হয়ে যাবে তবে তকবিরে তাহারিমা ছাড়া যদি কেউ রুকুতে সেজদাতে শরিক হয়ে যায় তো তার সালাতেই হবে না তবে তকবিরে তাহারিমা দেওয়ার পরে এরপরে রুকুতে শরিক হওয়ার জন্যে সেজদাই শরিক হওয়ার জন্যে আবার তকবির দেওয়া যদি দেয় ভালো না দিলে সলাৎ হয়ে যাবে তবে দেওয়া নেওয়াটাই উত্তম হবে তাহলে আপনি মসজিদে হাজির হয়েছেন ইমাম রুকু বা সেজা আছে প্রথমে তকবির তাহলে আল্লাহ আকবর এরপর আবার আল্লাহ আকবর দিয়ে আপনি রুকুতে বা সেজায় চলে যাবেন এটাই উত্তম তবে তকবির তাহারিমে অবশ্যই দিতে হবে শরিক হওয়ার তকবিরটা রুকুতে যাওয়ার তকবির আর সেজদাই যাওয়ার তকবির বা অন্য অবস্থায় যাওয়ার তকবিরটা না দিলেও চলবে এক্ষেত্রে আমরা দেখেছি অনেক মানুষ মসজিদে গিয়ে দৌড় দিয়ে গিয়ে দাঁড়িয়ে গেল কিচ্ছুই বলে না তকবিরও দেয় না তকবিরের তাহারিমা সালাতের রুকুন ফরজ কেউ যদি ত্যাগ করে তাহলে তার সলাতেই হবে না সলাতে প্রবেশ করেছে নামাজে এটাই তার ধরে নেওয়া যাবে না সলাত তো হওয়ার দূরের কথা জন্যে এই ভুলটা আমরা ছেড়ে দেব তকবিরে তাহারিমা দিয়েই শরিক হবো এ হাদিসটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এর সনদটি দুর্বল দুর্বল হলেও এখানে আমাদের মনে রাখতে হবে হাদিসটি অন্য অন্য বর্ণনায় মাজুবন জাবাল বর্ণ থেকে হাদিসটি বর্ণনা হয়েছে এক্ষেত্রে হাদিসটিকে ওলামা একরাম সহি বলেছেন এজন্যে আমরা যেখানে গিয়ে পাব ওইখান থেকে পূর্ণ করার চেষ্টা করব বাকিগুলি যেটুক পাবেন ওইটুকু যে আপনার রাকাতও না হয় যেটুক পাবেন ওইটুকুর সব তো আপনার লেখা হবে এই সবের কাজ থেকে কেন আপনি দূরে থাকবেন কেন আপনি বঞ্চিত থাকবেন এটা তো আপনার কর্তব্য ও দায়িত্ব হওয়া উচিত নয় আপনাকে সজাগ থাকা দরকার কি করে একটা নাকি আমার বেশি হবে এ ব্যাপারে আগ্রহ থাকা দরকার আপনার এই বিষয়গুলি জানা থাকা দরকার প্রিয় দর্শক শ্রোতা এ পর্যন্ত আমরা সালাতের পর্বের দশটি অধ্যায় শেষ করে দিয়েছি এবার আমরা এগারোতম অধ্যায়ে প্রবেশ করব যে অধ্যায়টি হল বাব সলাত মুসাফির ওয়াল মারিদ মুসাফির জার্নি অবস্থায় আছে সফর অবস্থায় আছে এমন ব্যক্তি ওয়াল মারিদ এবং অসুস্থ ব্যক্তির সলাৎ আদায়ের পদ্ধতি কি হবে তার বিধান কি হবে তার হুকুম কি হবে নিঃসন্দেহে মুসাফির যখন সফরে থাকেন তখন তার খাওয়া দাওয়া থাকা ঘুমানো সব কিছুর মধ্যে একটা ব্যাঘাত ঘটে যায় একটা অপরিচিত জায়গায় চলে যায় বরং আল্লাহ নবী আলিসাল্লাম বলছেন যে সফরটা একটা কিতা আতমিনা আজাব আজাবের একটা অংশ শাস্তির একটা অংশ মানুষ বিভিন্ন দিক থেকে মানসিক শারীরিক সামাজিক অনেক সময় টাকা পয়সার ব্যাপার হয়ে যায় বিভিন্ন দিক থেকে টেনশনে থাকে তাহলে এই ব্যক্তির সালাদ আর বাড়িতে মুকিম থাকা অবস্থায় সালাত পার্থক্য হওয়াই দরকার তাই তো ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্যের মধ্যে হলো মোসাফিরের জন্যে কিছু আসান কিছু আরাম কিছু বিধানের ক্ষেত্রে ভিন্নতা করে দেওয়া হয়েছে যেমন এর আগে আমরা মোজার উপরে মাসের ব্যাপারে জেনে এসেছি বাড়িতে থাকা অবস্থায় একদিন এক রাত কিন্তু মোসাফির অবস্থায় তিন দিন তিন রাত কারণ বারবার তার জুতা মোজা খোলা মোজা খোলা তার জন্য কষ্টকর পানি পাওয়া কষ্টকর এই জন্যে তাকে কি করা হয়েছে তার বিধানটাকে আসান করে দেওয়া হয়েছে সহজ করে দেওয়া হয়েছে এইভাবে সালাত আদায়ের ক্ষেত্রেও কিছু বিধান রয়েছে আমরা জানব এইভাবে অল যে অসুস্থ একজন মানুষ যখন সুস্থ থাকে তখন তার মন ভালো থাকে অনেক কাজ করতে তার আগ্রহ থাকে অসুস্থ হয়ে গেছে মনটা ভালো না হ্যাঁ শরীরটা চলে না তাহলে এই অবস্থায় তার বিধান যদি সুস্থ মানুষের মতো হয় তাহলে বেচারা কষ্ট পাবে দুঃখ পাবে হয়তো আদা করতে পারবে না এই জন্য ইসলাম তার জন্য বিশেষ কিছু ছাড় দিয়েছে মুসাফিরের জন্য যেরকম বিশেষ ছাড় রয়েছে অসুস্থ ব্যক্তির জন্য বিশেষ ছাড় রয়েছে এই বিধানগুলি আমাদের জেনে নেওয়া উচিত অনেক সময় দেখা যায় আমাদের অসুস্থ অবস্থায় সারা জীবন সলাৎ আদায় করেছে অসুস্থ হয়ে গেছে ছেলেমেয়েরা এই বিধানগুলি জানে না না জানার ফলে কি করে ওই সালাতের গুরুত্ব থাকে না আর ওই লোকটি মৃত্যুর প্রাককালে তার কি হয় সালাতের অনেক ছুটে যায় আদা করে না যার ফলে তারপরে দেখা যায় ইমাম সাহেব এসে ওই ব্যক্তির উপরে বিরাট অঙ্কের একটা কাফারা বসিয়ে দেয় এই ধরনের কাফারা সিস্টেম কি ইসলামে আছে কি নাই আপনাদের জানা জরুরি কি না অবশ্যই জানা জরুরি এজন্যে মুসাফির আপনারা সফর করি আমরা এই সফর প্রতিটি মানুষের জীবনে আসতে পারে অসুখ প্রতিটি মানুষের জীবনে আসতে পারে তাহলে এই ধরনের মাসলা এর আহকাম এর বিধান জানাবের জন্যই তো আমরা নির্বাচন করেছি একটি সুন্দর চমৎকার হাদিসের কিতাব বুলুগুল মারাম এই বুলুগুল মারাম এই কিতাবটির মধ্যে ইমাম ইবন হাজার আসকান রহমতুল্লাহ আলাই চমৎকারভাবে আপনার এই মাসলা মাসেলগুলিকে হাদিসের আলোকে একাত্রিত করে দিয়েছেন আল্লাহ তাকে উত্তম যা দান করুন প্রথম হাদিস ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت اول ما فرضت الصلاه ركعتان فاقرت صلاه السفر واتمت صلاه الحضر মুত্তাফাক আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন ইসলামের শুরুতে সালাদ দুই দুই রাকাত করে ফরজ করা হয়েছিল অর্থাৎ জোহর আসর এশা যেগুলি চার রাকাত বিশিষ্ট সালাদ এগুলি দুই দুই রাকাত করে ফরজ করা হয়েছিল ফাউকের রাত সালাত উসাফার সফরে এটাকে তাই রেখে দেওয়া হচ্ছে অর্থাৎ সফর অবস্থায় চার রাকাত বিশিষ্ট সালাদগুলি দুই দুই করে আদা করতে হবে অতিম্মাত সালাতুল হাদার আর বাড়িতে থাকা অবস্থায় একে পূর্ণ করা হয়েছে অর্থাৎ দুইয়ের জায়গায় চার করে দেওয়া হয়েছে তাহলে যে সমস্ত সালাদগুলি চার রাকাত বিশিষ্ট যেমন জহর আসহর এশা এগুলিকে কসর করে অর্থাৎ চারের জায়গায় দুই করে আদা করা মুসাফিরের জন্যে আল্লাহ রব্বুল্লা আলমিন রোকসাত করে দিয়েছেন জায়েজ করে দিয়েছেন কত সুন্দর ব্যবস্থা চারের জায়গায় দুই আবার এক্ষেত্রে ফরজটাকেই চারের জায়গায় দুই করতে হবে তাহলে সুন্নতে মোয়াক্কারা যেগুলো আমরা বলি সুনানুর রাতিবা ফরজ সালাতের আগে ও পরের যে সালাদগুলি এই সুন্নতে মোয়াক্কাদাগুলি তাকে আদা করতেও হবে না আল্লাহ নবী আলিসাল্লাম শুধুমাত্র ফজরের দুই রাকাত সুন্নত আদা করতেন সফরে বাকি অন্য জোহরের আগের পরের মাগরিবের পরের এশার পরের এগুলি সুন্নত আল্লাহর নবী আদা করতেন না মনে রাখতে হবে এই সুন্নতগুলি আদা না করাই সুন্নত এই সুন্নত সালাদগুলি আদা না করাই সুন্নত তবে নফল সালাদ আদায় করতে পারবে যেগুলি নফল সালাদ সালাতুদ্দোহা তাস্তের সালাদ বা রাত্রের তাহাজুদ বা কিয়ামুল লাইলের সালাদ এইভাবে যে উজু করে যে সালাদ তাহিয়াতুল মসজিদ এই নফলগুলি আদা করতে পারবে ফরজ সালাতের আগে পরের যে সালাদগুলি এইগুলি সুন্নত নামাজ এগুলি না আদায় করাই সুন্নত এই হাদিসটি বোখারি মুসলিম থেকে বর্ণিত হয়েছে অনিল বোখারি সুম্মা হাজারা ফাফরিজাত আরবান বোখারি শরীফ এই হাদিসটির এই অংশে রয়েছে এরপরে সাহাবা একরাম হিজরত করে কোথায় গেলেন মদিনায় গেলেন ফাফরিজাত আরবান ওইখানে গিয়ে চার রাকাত ফরজ হয়ে গেল অকের রাত সলাতুসাফর আলাল আউ্ল আর আগে যে দুই দুই রাকাত ছিল ওইটাই রেখে দেওয়া হলো মুসাফিরের জন্য সফর অবস্থায় ওয়াজাদ আহমেদ ইল্লাল মাগরিব তবে মাগরিব কিন্তু কম বেশ হলো না প্রথমেও তিন ছিল পরেও তিন নাহা বিতরুন নাহার এটা হলো দিনের বেতর বেজোর সালাত এখানে কসর অবস্থায় তিনের জায়গায় দেড় তো আর করা যাবে না কসর মানে অর্ধেক তো দেড় কি করা যাবে করা যাবে না আর ফজরের সালাত দুই রাকাত ওটা দুই থেকে যাবে ওয়াইল্লা সুবহা সকালের সলাত ওই তাই ফাইন্নাহা তাতুল ফিহাল কেরা সলাত ফজরের সলাতে লম্বা কেরাত করা হয় তাহলে ফজরের দুই দুই থেকে যাবে মাগরিব তিন থেকে যাবে শুধুমাত্র জোহর আসর এশা চারের জায়গায় দুই মুসাফিরের জন্য করে দেওয়া হলো এটা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে রোকসাত কাজে আল্লাহ রোকসাত আমরা কবুল করব সফর অবস্থাতে এই সলাদ চারের জায়গায় দুই আদা করলে হালকাও হবে এবং সুন্দরভাবে আদা করা যাবে এ পর্যায়ে আমরা বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত